যখন এরকম দেখা যায় মহাদেশের মধ্যে বিরোধ যে কোন ইমাম বলছেন মহাদেশ বলছেন হাদিসটাতে দোষ রয়েছে ত্রুটি রয়েছে অর্থাৎ দুর্বলতার কোন দিক রয়েছে আর অন্যরা সহি বলছেন তাহলে সেখানে সমন্বয়ের জন্য সচেষ্ট হইতে হবে যেমন হাদিসের অর্থের ক্ষেত্রে পরস্পর বিরোধী হাদিস একটু আগে বললাম যে বরির স্বামী গোলাম ছিল আর এক হাদিস বলছে যে স্বাধীন ছিল বুঝা গেছে তাহলে সমন্বয় যেমন আমরা বিষয়বস্তুর ক্ষেত্রে করছি ঠিক তেমনি সনদের সহি জয়ীফের ক্ষেত্রে মহাতিসেনের ইখতলাফ থাকলে সমন্বয় করতে হবে বিভিন্ন পদ্ধতিতে তো এই ক্ষেত্রে একটি সমন্বয় হচ্ছে যে যেই সূত্রে এমাম বখারির কাছে হাদিস পৌঁছেছে সেই সূত্রে কোন দুর্বল বর্ণনাকারী রয়েছে যার ফলে তিনি আপত্তি করেছেন হাদিস হই না কিন্তু কয়েক সূত্র মিলে দেখা গেছে যে আসল বিষয়বস্তুটি সাব্যস্ত তার প্রমাণ রয়েছে এরকম হয়েছে কখনো কখনো তার জি একটি রেওয়ায়াত দুর্বল না হইলেও অত শক্তিশালী নয় আর আরেকটি রেওয়ায়ত অধিক শক্তিশালী যেমন একটি হাদিস বোখারি মুসলিমে রয়েছে সবচেয়ে সহি হাদিসের কিতাবে রয়েছে আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে অন্য কোন সমন্বয় যদি না পাই তো এখানে তার জির পথ অবলম্বন করবো মানে একটিকে অগ্রাধিকার দেওয়া যেটা বেশি সহি সহি বেশি শক্তিশালী সেটাকে কি করব অগ্রাধিকার দেব জি